একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম আমার কাছে অনেক বেশি দাম আমার কাছে অনেক বেশি দাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম সেই নদীটির নাই বারইল পানি গ্রামটি ছোট হোক না একটুখানি সেই নদীটির নাই বারইল পানি গ্রামটি ছোট হোক না একটুখানি সেই নদীটির নাই বারইল পানি গ্রামটি ছোট হোক না একটুখানি বুকে আমার বুকে আমার তার আছে আলবা আমার কাছে অনেক বেশি দাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম ছায়া ঢাকা সবুজ মাখা সেই যে আমার প্রিয় আমার তাবুদ কাজে সেই তো স্মরণীয় ছায়া ঢাকা সবুজ মাখা সেই যে আমার প্রিয় আমার তাবুদ কাজে সেই তো স্মরণীয় ছায়া ঢাকা সবুজ মাখা সেই যে আমার প্রিয় আমার তাবুদ কাজে সেই তো স্মরণীয় সেই যে পাখি নরম কোমল ডানা বাসায় করে তার সোহাগের ছানা সেই যে পাখি নরম কোমল ডানা বাসায় করে তার সোহাগের ছানা সেই যে পাখি নরম কোমল ডানা বাসায় করে তার সোহাগের ছানা কান ভরিয়ে তার গান আমার কাছে অনেক বেশি দাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম আমার কাছে অনেক বেশি দাম আমার কাছে অনেক বেশি দাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম একটি নদী একটি সবুজ গ্রাম একটি পাখি একটি গানের নাম